রাব্বুল আলমিনের এই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ যুগে যুগে মানব জাতির হেদায়াতের জন্যে অসংখ্য নবী রাসুল আলাইহমুসালামগণকে এই জমিনে পাঠিয়েছেন এর মধ্যে হজরত ইব্রাহিম আলাইসালাম যাকে আল্লাহ বিশেষভাবে পরীক্ষা করে তার ফলিল হিসাবে গ্রহণ করেছিলেন এবং দুনিয়ার মানুষের জন্য তাকে নেতা হিসেবে ইমাম হিসেবে নিযুক্ত করেছিলেন এবং তার বংশধরদের মধ্যে নবুয়তের ধারাবাহিকতা ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তারই বংশধরের নবুয়তের ধারাবাহিকতাই সর্বশেষ নবী এবং রাসুল সেই ইব্রাহিম আলাহিসাল্লামকে সালামকে আল্লাহ সুবাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাকে পবিত্র করলেন বাছাই করে নিলেন যাচাই করে নিলেন এবং তিনি পরীক্ষা সমূহে উত্তীর্ণ হলেন এরপর তাকে দুনিয়াবাসীর ইমাম হিসেবে তাকে নিযুক্তি দিলেন ইব্রাহিম আলাই আলাইসালামের মাধ্যমে আল্লাহ তার ঘর বায়তুল্লাহকে পুনর্নির্মাণ করলেন এই পৃথিবীর মানুষের আবাদতের জন্য প্রথম যেই ঘরটি বানানো হয়েছিল সেটি হল কাবা হজরতে আদম আলাহ ইসলাম এটা তৈরি করেছিলেন নু আলাহ ইসলামের প্লাবনের সময় এটা ধ্বংস হয়ে গিয়েছিল হজরত ইব্রাহিম আলাই আলাইসালামকে আল্লাহ সুবাহ সেই কাবাকে পুনর্নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন অনেকে মনে করেন প্রথম ইব্রাহিম আলাইসালাম তৈরি করেছিলেন এটা ঠিক নয় তিনি পুনর্নির্মাণ করেছিলেন এবং তার মূল ভিত্তির উপর তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তারা পিতা পুত্র মিলে দুইজনে আল্লাহ সুবাহানাহু তালা এই কাবাগরকে তৈরি করার পর ঘোষণা করেছিলেন বাইতা মাসা আমনা আমি যখন এই ঘরটাকে দুনিয়ার মানুষের কেন্দ্র বানালাম এবং দুনিয়ার মানুষের নিরাপত্তার কেন্দ্র বানালাম এখানে আল্লাহ দুইটি কথা বলেছেন মাথা বা নাস ও আমনা দুনিয়ার সকল মানুষের মাসাবা হল এই কাবা এবং দুনিয়ার মানুষের নিরাপত্তার মাসাবা হল এই কাবা দুনিয়ার মানুষ তার প্রয়োজনে সব সময় ফিরে যাবে কাবায় কাবাটা হল দুনিয়ার মানুষের কেন্দ্র অর্থাৎ মানুষের দুনিয়ার সকল ফায়সালা সকল সমস্যার সমাধান মানুষের আবাদতের কেন্দ্রবিন্দু সব কিছু এই কাবাকে কেন্দ্র করে হবে দুনিয়ার মানুষ তাদের নিরাপত্তাহীন অবস্থায় তাদের পরস্পরের ঝগড়া বিবাদ যুদ্ধ বিগ্রহ যা কিছুই ঘটবে সকল বিষয়ের ফায়সালা সেই কাবাকে কেন্দ্র করে হবে আর কাবাকে কেন্দ্র করেই দুনিয়ার মানুষ নিরাপত্তা লাভ করবে আল্লাহ সুবাহ এই কাবাগর মক্কা শহরে অবস্থিত এই ঘরটি এমন এক জায়গায় স্থাপন করেছেন যে সারা দুনিয়ার একেবারে মধ্যস্থল মক্কাটা হল সারা পৃথিবীর মধ্যস্থল আল মক্কাতু ওয়াসাতুদ্দুনিয়া মক্কা হলো দুনিয়ার একেবারে মিডল পয়েন্ট এই কাবার সুজা উপরে সাত আসমানের উপরে বায়তুল মামুর সিদ্ধাতুল মমতা হয় যে বায়তুল মামুর সে কাবাগরের সুজা উপরে অবস্থিত সেই কাবাগরকে আল্লাহ সুবাহান দুনিয়ার মানুষের কেন্দ্র বানালেন আর মানুষের নিরাপত্তার জন্য এটা কেন্দ্র বানালেন দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত এই কাবাকে কেন্দ্র করে তাদের জীবন পরিচালনা করেছে ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর বান্দা হিসেবে তারা স্থান পেয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়েছে কিন্তু কাবার কেন্দ্রীয় মর্যাদাটা দুনিয়ায় যারা আল্লাহর প্রতিপক্ষ শক্তি তারা কোনোদিন বরদাস্ত করেনি ইয়ামনের বাদশাহ আব্রাহা সেই কাবার কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নেওয়ার জন্য কাবার মতো একটা গড় ইয়ামনে তৈরি করেছিল দুনিয়ার মানুষকে দেখেছিল কিন্তু এই ডাকে সারা দিয়ে কেউ তার বানানো ওই কাবাতে কোনোদিন যায় না শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল মক্কার ওই কাবাকে ধ্বংস না করলে আমার বানানো কায়বায় কেউ আসবে না এই জন্য সে কাবার মক্কার ওই কাবার কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নেওয়ার জন্য বিশাল হাতির বহর নিয়ে সেখানে সে গিয়েছিল দুনিয়ায় তখন কাবার কেন্দ্রীয় মর্যাদা রক্ষা করার মতো লোক ছিল না আব্রাহার বাহিনীর মোকাবেলা করার মতো কোনো বাহিনী সেখানে প্রস্তুত ছিল না যদিও কাবাকে কেন্দ্র করে সম্মান মর্যাদা এবং জীবিকা লাভ করেছিল মক্কাবাসীগণ বিশেষ করে কুরাইশগণ রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের দাদা আব্দুল মুতালিক পর্যন্ত তিনি ছিলেন তখন সর্দার কাবার মোতাওয়াল্লি তিনি কাবার গিলাফে ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে কাবার মালিক তোমার গড় তুমি রক্ষা করো আব্রাহার মোকাবিলায় আব্দুল মুতালিব না গিয়ে আব্রাহা বাদশার মোকাবেলা করার জন্য আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ যখন দেখলেন যে কাবাগরের কেন্দ্রীয় মর্যাদা রক্ষা করার মতো কেউ নেই আল্লাহ সুবাহ তার নিজের পক্ষ থেকে বাহিনী পাঠিয়ে দিলেন সেই বাহিনী আসলো তারা ক্ষেপণাস্ত্র নিয়ে কাবার কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নেওয়ার জন্য আব্রাহির বাহিনী যে বিশাল হাতি বহন নিয়ে এসেছিল তাদের ক্ষেপণাস্ত্রগুলো তাদের উপর নিক্ষেপ করতে থাকলো বোমা নিক্ষেপ করতে থাকলো আর এমন বোমা আল্লাহ দিলেন তার ই আবাবিল ছুট্ট পাখির কাছে যে তার দুইটি পায়ে দুইটি আর মুখে একটি তিনটা করে নিয়ে আসলো আর নিক্ষেপ করতে থাকলো আব্রাহার ওই বাহিনী জন্তু জানোয়ারের চাবানোর পর খাদ্য যেই ধরনের ভুসির মতো হয়ে যায় সেই বিশাল হাতির বাহিনীকে এ ধরনের ভুসির মতো করে দিল আমরা যদি মনে করি ছোট পাথরের কঙ্কর সেই কঙ্কর তো মানুষকে এইভাবে ধ্বংস করতে পারে না আল্লাহ দিয়েছিলেন শক্তিশালী বোমা তাদের হাতে এই পাখিগুলোর কাছে সেই বোমাগুলো নিক্ষেপ করে হাতির বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি কাবার কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে যখন কাবাগরের কেন্দ্রীয় মর্যাদা রক্ষা করার মতো লোকজন দুনিয়ায় আছে দাবি করে তাদের সামনে কাবার কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছে ইউনাইটেড নেশন নামে দুনিয়ার ইবলিসদের একটা সংঘ জাতিসংঘ সেই জাতিসংঘ কাবার এই কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নিয়ে গেছে জাতিসংঘটা কি আজকের সারা দুনিয়ার মানুষের কেন্দ্র হল জাতিসংঘ দুনিয়ার মানুষের যেখানেই কোনো সমস্যার সৃষ্টি হয় তার সমাধান কে করবে কারো মধ্যে কোনো দুই দেশের মধ্যে মনোমালিন্য হল কোনো বিষয়ে একটা ঝগড়া হলো কারো অধিকার নিয়ে কোনো ধরনের তাদের মধ্যে মতবিরোধ হল সেটার সমাধানের দায়িত্ব কার সেটা করে জাতিসংঘ সেই সমস্যাগুলো জাতিসংঘের কাছে পেশ করা হয় সেটা সমাধান করে জাতিসংঘ দেখছেন না বাংলাদেশের সমুদ্র জয় হয়েছে কিছুদিন আগে সমুদ্র জয়ের কাহিনী শুনছেন না গল্প এটা বানানো একটা মিথ্যা নাটক মাত্র এছাড়া আর কিছুই নয় বাংলাদেশের অধিকারে ছিল সমুদ্র সীমার যেই অংশ সেই অংশ বাংলাদেশ রক্ষা করতে পারেনি সেই অংশটাও রক্ষা করতে পারেনি বরঞ্চ ক্ষুদ্র একটা অংশের ব্যাপারে জাতিসংঘ সিদ্ধান্ত দিয়েছে তোমাদের এতটুকু আর এতে লম্পজম্প শুরু হয়ে গেছে আমরা সমুদ্র জয় করে ফেলেছি এই সমাধানটা কে দিয়েছে জাতিসংঘ সমুদ্রের সীমানা নিয়ে ঝগড়া হয়েছে এর মামলা নিয়ে হাজির হয়েছে কোথায় জাতিসংঘের কাছে সারা দুনিয়ার যেখানেই যত সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যাগুলোর সমাধান জাতিসংঘের কাছে তার কাছে যেতে হবে অর্থাৎ সারা দুনিয়ার মানুষের কেন্দ্র হল এখন জাতিসংঘ অবাক লাগে যখন ইসলামের নাম দাম যারা উচ্চারণ করে তারা বিভিন্ন সময়ে বলে এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করা উচিত তারা দাবি করে জাতিসংঘে উত্থাপন করা উচিত যারা এই জাতিসংঘকে তাদের ফায়সালাকারী হিসেবে মেনে নেয় আর তাদের কাছে কোনো ফায়সালা চাওয়া যায় বলে মনে করে এরা কাফের এরা মুসলমান নয় দেখবেন যে এই জাতিসংঘ একদিকে দুনিয়ার মানুষের বিচারের দায়িত্ব পালন করে ফায়ফালা করে সকল সমস্যার সমাধান তার কাছে জাতিসংঘ নামে ইবলিসির সংঘ সেখানে মুসলিম দেশগুলো আছে আজকের দুনিয়ায় মুসলিম নামদারি যতগুলো দেশ আছে সবাই নিজেদের মধ্যে যত ইসলামী আর মুসলিমই যত দাবি করুক না কেন সকলেই জাতিসংঘ নামক ওই দেবতার কাছে পদচুম্বন করে ওই দেবতার পূজায় সব সময় এরা সব সময় লিপ্ত থাকে দুনিয়ার যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো দেশ জাতিসংঘকে তাদের কেন্দ্র হিসাবে গ্রহণ করে নিয়েছে একদিকে জাতিসংঘে কি করে তাদের বিচার করে পরস্পরের বিবাদ মীমাংসা করে সকল ফায়সালা করে আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হল আমন নিরাপত্তা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল নামে একটা পরিষদ আছে এটা জাতিসংঘের সেটা হলো আমন নিরাপত্তা পরিষদ দুনিয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব তারা পালন করে দুইটা দেশের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় সেই যুদ্ধের ফায়সলা কোথায় করতে হয় ওই আমন জাতিসংঘের ওই নিরাপত্তা পরিষদের মাধ্যমে সেটা হবে অস্ত্র নিষেধাজ্ঞা অস্ত্র বৈধকরণ অস্ত্রের অনুমোদন সব কিছু করে সেই সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল সেটাই হল আমন দুনিয়ার মানুষের নিরাপত্তার কাজটা তারা করে অথচ দুনিয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব পালিত হবে কাবাকে কেন্দ্র করে আল্লাহ সুবাহ কাবাকে কেন্দ্র করে আরেকটা বিষয় পেশ করেছেন সেটা হল মানুষের খাদ্য সমস্যার সমাধান এই মানুষের খাদ্য সমস্যার সমাধান হবে কাবাকে কেন্দ্র করে তোমরা ওই ঘরের রবের এবাদতি করো যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিচ্ছেন এবং ভীতিকর অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা প্রদান করছেন ওই রবের এবাদতি করো কোন রবের রব্বা আল বাইত ওই ঘরের রবের কাবার যিনি কাবার মালিক রাব্বুল বাইত এখানে রব অর্থ মালিক সেই কাবার মালিক যিনি তিনি হচ্ছেন তোমাদের রব সেই রবের এবাদতি করো সেই রব কি করছেন কাবাকে কেন্দ্র করে ক্ষুধার্ত অবস্থায় তোমাদের খাবারের ব্যবস্থা করেন আর ভীতিকর অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা প্রদান করেন মানুষের খাদ্য সমস্যার সমাধান হবে কাবাকে কেন্দ্র করে ভীতিকর অবস্থায় নিরাপত্তার ব্যবস্থা হবে যা কাবাকে কেন্দ্র করে জাতিসংঘ একদিকে দুনিয়ার মানুষের বিবাদ মীমাংসার জন্য ফায়সালা করে দ্বিতীয় হল দুনিয়ার মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আর তৃতীয় হল তার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মাধ্যমে বিশ্ব খাদ্য সংস্থা নাম দিয়ে জাতিসংঘের মাধ্যমে দুনিয়ার মানুষের খাদ্য সমস্যার সমাধান করা হয় কোরআন মজিদে কাবাকে কেন্দ্র করে মানুষের যে মৌলিক সমস্যাগুলো তুলে ধরা হয়েছে এগুলো সমাধান হবে কাবাকে কেন্দ্র করে দুনিয়ার ইবলিসদের সঙ্গ এই জাতিসংঘ এই কাজগুলোই তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছে অর্থাৎ আল্লাহর কাছ থেকে তারা জোর করে ছিনিয়ে নিয়েছে আল্লাহর ঘরের ওই কেন্দ্রীয় মর্যাদাকে ছিনিয়ে নিয়েছে দুনিয়ায় জাতিসংঘ নামের ওই ইবলিসি বাহিনীর মোকাবেলা করার মতো ইমানের দাবিদার লোকজন দুনিয়ায় অসংখ্য থাকা সময়ে যখন যারা নিজেদেরকে মুসলিম দাবি করে আল্লাহকে নিজের ইলাহ রব হিসাবে মানে বলে দাবি করে যারা আল্লাহর গড় বায়তুল্লাহকে কেন্দ্র করে হজ পালন করে হাজি উপাধি লাভ করে একবার হজ করে সেই আলহাজ উপাধি নিয়ে গর্ব অহংকার করে এমন লোকজন দুনিয়ায় বিদ্যমান থাকা অবস্থায় দুনিয়ার সকল মানব আকৃতির ইবলিস শয়তানগুলো ঐক্যবদ্ধ হয়ে কাবার এই কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নিয়ে কাবাকে কেন্দ্র করে যেই সমস্যাগুলোর সমাধান করা হতো দুনিয়ার মানুষকে নিয়ন্ত্রণ করা হতো পরিচালনা করা হতো সেই সকল কাজ জাতিসংঘ নামে ওই ইবলিসের সংঘগুলো করছে আজকে দুনিয়ায় মুসলিম দাবি করে মুসলমানদের নেতৃত্ব কাঁধে নিয়ে নিজেদেরকে মুসলিম দাবি করে এমন অনেক দেশ আছে যে সকল দেশগুলো বিনা বাক্য বেয়ে ওই ইবলিসি সংঘের সদস্য হয়েছে এমনকি আমাদের এই দেশও এই দেশটাও ওই ইবলিসি সংঘের একটা সদস্য যদি সেই ইবলিসি সংস্থা থেকে মুক্ত থাকতে হয় যে রাষ্ট্র শক্তি ওই ইবলিসি সংঘের সদস্য হয়েছে ওই রাষ্ট্র শক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যদি ওই রাষ্ট্রীয় শক্তির সাথে কেউ সম্পর্ক রাখে তাহলে নিজে ব্যক্তিগতভাবে সেই ইবলিসি সংস্থার সদস্য সে নিজেকে মুসলিম দাবি করার আর অধিকার রাখে না জাতিসংঘ যেই কাজটি করে চলছে আমরা প্রত্যক্ষ করে চলছি যেহেতু জাতিসংঘের উপর কর্তৃত্ব আধিপত্য দুনিয়ার ইহুদি এবং খ্রিস্টানদের এবং তাদের উদ্যোগে এটা গঠিত হয়েছে এটা প্রথম বিশ্বযুদ্ধের পরেই তারা এটা করেছে উদ্যোগ নিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা তারা কনফার্ম করেছে আর তার সদর দপ্তর দুনিয়ার সবচেয়ে বড় ইবলিস আমেরিকায় জাতিসংঘের সদস্য দেশগুলোর উপর চাঁদা পালানো আছে সেই জাতিসংঘের এই সংস্থাটা চালানোর জন্য একটা ফান্ডের প্রয়োজন তার সকল সদস্য দেশের উপর একটা নির্ধারিত চাঁদা আছে এমনকি আমাদের এই দেশ গরিব দেশ যেই দেশের মানুষ না খেয়ে বাস করে লক্ষ লক্ষ লক্ষ লক্ষ মানুষ এই বস্তিতে বাস করে ফুটপাতে বাস করে রেল লাইনের দ্বারে পরিবার পরিজন শিশু বাচ্চাদেরকে নিয়ে জীবন যাপন করে এমন দরিদ্র মানুষগুলোর রক্ত শোষণ করে ওই ইবলিসি সঙ্গের চাঁদা পরিশোধ করা হয় কিন্তু এই ইবলিসি সঙ্গের নেতৃত্ব যে দেয় আমেরিকা এই জাতিসংঘ মানে আমেরিকা সংঘ আমেরিকা যা বলে তাই করতে তারা বাধ্য কিন্তু সেই আমেরিকা ওই ইবলিসি সঙ্গের কোন চাঁদা দেয় না তার উপর নির্ধারিত চাঁদা আছে ইবলিসি সঙ্গ থেকে চাঁদা নির্ধারণ করা আছে কিন্তু সে পরিশোধ করে না কারণ সে হল জাতি সঙ্গের মালিক আর বাকি দুনিয়ার সকল দেশ হল তার করদ রাজ্য তারা সকলে চাঁদা দেবে আর ওই চাদর দ্বারা পরিচালিত হব এই জাতিসংঘ নামের ইবলিসি সংঘ আর সেই সংঘের কর্তৃত্ব নেতৃত্ব আমেরিকার হাতে থাকবে যেহেতু এটার মালিক মালিক তো কোনোদিন চাঁদা দিতে পারে না এই গর্ব অহংকারের ভিত্তিতেই তারা দেয় না কিন্তু এরপর সেই জাতিসংঘের উপর সকল কর্তৃত্ব আধিপত্য তাদেরই যেই কারণে আমরা দেখি শত বছর ব্যাপী যুদ্ধ চলছে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর ইহুদি যাযাবর্গন উড়ে এসে জুড়ে বসেছে ওই জেরুজালেমে এরা সেখানকার অধিবাসী নয় ইহুদিরা হল যাযাবর সেই যাযাবর গুলো সেখানে একত্রিত হয়েছে আর যেহেতু এরা ইহুদি আর দুনিয়ার সবচেয়ে বড় ইহুদি রাষ্ট্র হল আমেরিকা যদিও সংখ্যার অনুপাতে খ্রিস্টানদের তুলনায় ইহুদির সংখ্যা কম কিন্তু আমেরিকার তিনটা বিষয় নিয়ন্ত্রণ করে ইহুদিগণ এক হল আমেরিকার অর্থনীতি আমেরিকা ইহুদিদের সেই অর্থনীতির নাগপাশ থেকে মুক্ত হতে পারবে না কোনোদিন আন আমেরিকার সকল ব্যবসা বাণিজ্য অর্থনীতি ইহুদিদের নিয়ন্ত্রণে আমরা যদি একটা চিন্তা করি বাটা এই জুতা তৈরি হয় বাটা কোম্পানি সবাই জানেন বিশ্বব্যাপী যেই বাটা কোম্পানির এক রমরমা বাণিজ্য সেই বাটার নাম কি এরা কারা ইহুদি কোম্পানি এই বাটা কোম্পানির মালিকানা হল ইহুদিগণ আজকের দুনিয়ায় রমরমা বাণিজ্য যে কোমল পানির কোকা কোলা কোম্পানির মালিকানা কার ইহুদিদের তাদের যত প্রোডাক্ট আছে সবগুলো ইহুদিদের প্রোডাক্ট বিশ্বব্যাপী বাণিজ্য করে চলছে ইহুদিগণ এমনকি মুসলমানদের মাথায় তারা লবণ ডেকে তারা সব খাচ্ছে আর মুসলমানরা ইহুদিদের গুলামি করছে আর মনে করছে তারা মুসলিম আমেরিকার এক নম্বর হল অর্থনীতি ইহুদিদের নিয়ন্ত্রণে যেই কারণে তাদের সংখ্যায় কম হলেও সেই ইহুদিরা যেইভাবে বলে আমেরিকার রাজনীতিবিদরা সেইভাবেই চলতে বাধ্য নিরুপায় যেই কারণে মিডিল ইস্টের একটা বিশ পুরা মাত্র ইসরায়েল এটা অপারেশন করে ফেলে দেওয়া দরকার সেই ইহুদিদের একটা ঘাঁটি মাত্র এটা সারা দুনিয়ার ইহুদিদের ঘাঁটি হল ইসরায়েল সেই ইসরায়েলের ইহুদিদেরকে লালন করছে আমেরিকা নির্বিচারে ফিলিস্তিনের মুসলমান যারা ওই অঞ্চলের অধিবাসী এই জেরুজালেম তাদের আবাসস্থল জন্মভূমি সেই মুসলমানদেরকে জেরুজালেম থেকে তাড়িয়ে দিয়ে সেখানকার সব কিছু দখল করে নিয়েছে ইহুদিগণ আর শত বছর থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে তাদের বাড়ি ঘরগুলো বোল্ডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে কুলের শিশুটাকে ক্ষেপণাস্ত্র দিয়ে নিক্ষেপ করে হত্যা করছে তাদের মসজিদগুলো নির্বিচারে তারা ধ্বংস করছে কিন্তু জাতিসংঘ নামের ওই ইবলিসি সংঘ আজ পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কোন ধরনের প্রস্তাব আনেনি সেই ব্রিটিশ সংঘগুলো তারা সকলে মিলে ওই ইহুদির পক্ষেই তারা সব সময় কথা বলে যদিও বা কখনো কোনো বিল আনা হয় সমঝোতার ভিত্তিতে আর যেহেতু বেটু ক্ষমতা রয়েছে ইহুদি দেশ আমেরিকার সেই হেতু তারা জানে যে ওই বিল আনলেও এটা ফাঁস হবে না মাঝে মাঝে বিল আনার নাটক করে দুনিয়ার মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য আর বেলকুপ মুসলিম নাম দাঁড়িয়ে সকল লোকেরা তাদের ওই মিথ্যা নাটককে তারা সঠিক মনে করে মনে করে যে জাতিসংগত চেষ্টা করেছে তারা বিল আনলেও আমেরিকা বিঠে দেওয়ার পর আর সেই বিল কখনো এ পর্যন্ত একটি বিলও ফাঁস হতে পারেনি কারণটা হলো আমেরিকার অর্থনীতি নিয়ন্ত্রণ করে ইহুদিগণ দ্বিতীয় হল আমেরিকার সামরিক বিভাগ নিয়ন্ত্রণ করে ইহুদিগণ আমেরিকার পারমাণবিক শক্তি তাদের অস্ত্র কারখানা সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদিরা তাদের হাতে আমেরিকার সকল শক্তির চাবি সেহেতু আমেরিকার খ্রিস্টানগণ ইহুদিদের বিপক্ষে যাবে এই সুযোগ তাদের নেই এই ক্ষমতা নেই এরপর আমেরিকার রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা আর রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা দীর্ঘমেয়াদী সুদূর প্রসারী পরিকল্পনার ভিত্তিতে তারা তাদের দেশের রাজনীতিবিদদেরকে তারা টাকা দিয়ে লালন করে যেহেতু অর্থনীতি তাদের হাতে এদের রাজনীতিবিদরা কিনতে সমস্যা নেই আর সারা দুনিয়ার যত রাজনীতিবিদ আছে এগুলোকে হাট বাজারের গরু ছাগলের মতো সব সময় কিনা যায় এদের মর্যাদা এর চেয়ে বেশি কিছু নয় আমাদের দেশে মন্ত্রী এমপি যেগুলো আছে যে কেউ মনে করে আজকে একটা ছাগলের দামে কিনবে না গরুর দামে কিনবে সে কিনতে পারবে হাট বাজারে দরদাম করে গরু ছাগল যেভাবে কেনা বেচা যায় মন্ত্রী এমপিদেরকে এইভাবে কেনা বেচা যায় কারণ বাংলাদেশের রাজনীতিবিদ যেমন আমেরিকার এরাও তেমন দুনিয়ার সকল দেশের রাজনীতিবিদ এগুলা হলো গরু ছাগল হাট বাজারের গরু ছাগলের মতো এদেরকে কেনা যায় টাকা থাকলি হয় আমেরিকার রাজনীতিবিদদেরকে ইহুদিরা কিনে রেখেছে যেহেতু তাদের হাতে টাকা আছে এই তিনটা বিষয় তাদের পুরা নিয়ন্ত্রণে থাকার কারণে জাতিসংঘের মূল চাবি ইহুদিদের হাতে যদিও ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদি বর্বর ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য দুনিয়ার কোন মুসলমান দেশ এগিয়ে আসতে পারেনি জাতিসংঘ নামের ওই ইবলিসি সংঘ কোনোদিন কোনো পদক্ষেপ নেয়নি কিন্তু আমরা যদি অপর দিকে দেখি ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর মুসলমানদের একটি রাজ্য ইন্দোনেশিয়ার একটি রাজ্য সেখানে খ্রিস্টানগণ মিশনারি তৎপরতার মাধ্যমে তাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর প্রক্রিয়া চালিয়েছিল পূর্বে এক পর্যায়ে মিশনারি তৎপরতায় তারা সফল হয়েছে এক পর্যায়ে সেটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাবে তোর জন্য ওই ইবলিসি সঙ্গ জাতিসংঘ দুনিয়ার শয়তানদের এই সঙ্গ সাথে সাথে বিল আনলো ইন্দোনেশিয়ার স্বাধীনতার জন্য পূর্ব তিমুরের স্বাধীনতার জন্য আর বিল আনার এক সপ্তাহের মধ্যে জাতিসংঘের সিদ্ধান্তের ভিত্তিতে অস্ট্রেলিয়ান বাহিনী পাঠিয়ে দিয়ে পূর্ব তিমুরে হাজার হাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে তাদের মসজিদ মাদ্রাসা গড় বাড়িগুলো জ্বালিয়ে দিয়ে ধ্বংস করে দিয়েছে তাদের সেই অমানসিক কৈশচিক এই হত্যাকাণ্ডের ভিডিও চিত্র আমরা দেখেছি কিভাবে মুসলিম নারী পুরুষ শিশুদেরকে হত্যা করা হচ্ছে তাদের জবাই করে সারিবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে আর এক মাসের মধ্যেই পূর্ব তিমুরকে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে মুসলমানদের চেতনা তখন ফিরে আসেনি এটা মুসলিম দেশ পূর্ব তিমুর এটা মুসলমানদের দেশ ছিল শুধু অপরাধ এটা ওরা মুসলমান এই জন্য দুনিয়ার ইবলিসির সঙ্গ সাথে সাথে সিদ্ধান্ত নিল আর সাথে সাথে এই অস্ট্রেলিয়ান বাহিনী পাঠিয়ে দিয়ে মুসলমানদেরকে নির্বাচনে হত্যা করে সে দেশ থেকে মুসলিমকে নিশ্চিন্ন করল স্বাধীন করে দিল সুদানের অবস্থা দেখেন দক্ষিণ সুদানকে তারা আলাদা করে দিল কয়দিন লাগলো সময় লাগেনি খ্রিস্টান রাষ্ট্র তারা বানিয়ে দিতে সময় লাগেনি কাশ্মীরের মুসলমানদের এই স্বাধীনতার যুদ্ধ চলছে বছরের পর বছর ধরে কবে সাতচল্লিশে শুরু হয়েছিল আজ পর্যন্ত চলছে এর সমাধান ওই দুনিয়ার ইবলিসি সঙ্গ করবে না কারণ কাশ্মীর মুসলমানদের এই জন্য সেখানে কোনো সমাধান হবে না যে কোনো জায়গায় কোনো ইহুদি পাকিস্তানের যদি কোনো সমস্যা হয় সেখানে সাথে সাথে তারা ছুটে আসবে আমাদের পাশে আরাকান যুগ যুগ ধরে বসবাস করে চলছে যে মুসলমানগণ আরাকানে এক সময় মুসলমানদের এই আরাকান একটা স্বাধীন রাজ্য ছিল আরাকানের রাজা ছিল মন্ত্রী পরিষদ ছিল অতি ইতিহাস থেকে আমরা দেখি শত শত বছর পূর্বের অধিবাসী আরাকানের মুসলিমগণ এই আরাকানের রাজ্যসভা সম্পূর্ণ পরিচালনা করত মুসলমানগণ সেখানে বৌদ্ধদের কোনো অস্তিত্বই ছিল না কিন্তু সেখানে বার্মার সেই সংখ্যা গুরু বৌদ্ধরা আরাকান এর স্বাধীনতাকে ছিনিয়ে নিল এই আরাকানের অধীনে চিটাগাং পর্যন্ত ছিল বাংলাদেশের এই চিটাগাং পর্যন্ত সেই আরাকান মুসলমানদের শাসন অধীনে ছিল কিন্তু সেই আরাকান দহল করে নিল সেই বৌদ্ধরা এরপর আরাকানে মুসলিমদেরকে হত্যা জঙ্গ চলছে বছরের পর বছর ব্যাপী বিভিন্ন অজুহাতে মিথ্যা বাহানায় নির্বিচারে তারা মুসলমানদেরকে হত্যা করে তাদের গড় বাড়ি জ্বালিয়ে দেয় মসজিদ মাদ্রাসা জ্বালিয়ে দেয় কিন্তু সেই বারমার শুধু বৌদ্ধরাই করে না বৌদ্ধিস্ট সরকার সেই সরকারি বাহিনী সরাসরি পুলিশ আর্মিরা সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত থাকে সাম্প্রতিক কালে একটার পর একটা দেখছি আমরা শুনছি এক একটা শহরে মুসলমানদের উপর কিছুদিন পরপরই হামলা করা হচ্ছে নির্বিচারে হত্যা করা হচ্ছে গড়বাড়ি মসজিদ মাদ্রাসা দোকানপাট জ্বালিয়ে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে একটার পর একটা শহর এইভাবে মুসলিম শূন্য করা হচ্ছে এমনকি মুসলমানদেরকে নৌকায় তুলে সাগরে বাসিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে আর বাংলাদেশের মুসলিম নামবাড়ি দেশের এই ইবলিশ শয়তানগুলো এই মুসলমান মুসলমান দেশ নামে বাংলাদেশের এই সরকার এই কাফের শয়তানগুলোকে কাফের হিসেবে আখ্যায়িত করে মুসলমানদের আজকে সবচেয়ে বড় উচিত ছিল এই কাফের হাসিনা সরকারকে এবং তার সাথে যারা রয়েছে এ সকলকে কাফের আখ্যায়িত করে নির্বিচয় এদেরকে হত্যা করা মানে এরা মুসলমানদের পাশে দাঁড়ায়নি বরঞ্চ নির্বিচারে বুদ্ধিস্টরা যখন আরাকানের মুসলমানদেরকে হত্যা করছে তখন এই মুসলমানরা মার খেয়ে যখন এখানে আশ্রয়ের জন্য আসছে তখন আবার তাদেরকে হত্যার জন্য ওইদিকে ঠেলাই দিচ্ছে এই এই ব্লেস হয় তান হাসিনার সরকার মুসলমানদের আজকে বোঝা উচিত ছিল জানা উচিত ছিল আমাদের কি প্রয়োজন করার আজকে কিন্তু জাতিসংঘ নামের ওই ইবলিসি সংঘ এ ব্যাপারে কোনো নাক গলায় নেই কিছু করবেও না বরং ইদানিংকালে বার্মার এই বুদ্ধিস্ট সরকার নির্বিচারে মুসলমানদের নিধন অভিযান যখন শুরু করেছে তার পুরস্কার স্বরূপ জাতিসংঘ পূর্বে যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কিন্তু কি জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল এটাকে সকলের জানা আছে সেই নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা তার ধর্ম গণতন্ত্র বার্মায় সামরিক সরকার সেই গণতন্ত্রকে নাকি গোলাপি হত্যা করেছিল ওয়াংসাং সুকিকে গৃহবন্দী করে সেখানে গণতান্ত্রিক অধিকার দেয় নাই শুধু এই কারণে তার ছয়তনী ধর্ম গণতন্ত্রকে তারা গ্রহণ করে নাই বলে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল এখন বার্মার ওই সামরিক সরকার যেহেতু গণতান্ত্রিক অধিকার দিয়ে দিয়েছে সেখানে গণতান্ত্রিক অধিকার দিয়েছে অর্থাৎ আমেরিকার ধর্মকে তারা মেনে নিয়েছে আর সাথে সাথে তার ধর্মটা মানার সাথে সাথে এই দুনিয়ার বড় ইবলিস আমেরিকা দুনিয়ায় মুসলমানদেরকে হত্যা করার মিশন নিয়ে কাজ করছে আর তার ওই মিশনের সদস্য হয়ে বার্মার বুদ্ধি সরকার মুসলমান নিধন করে চলছে তার পুরস্কার স্বরূপ মুসলমানদেরকে হত্যা করার পুরস্কার স্বরূপ তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে আমরা দেখেছি ইবলিসি সংঘের সদস্য এবং আমেরিকার করদ রাজ্য জাপান তারা দুইশ কোটি ডলার তাদের ঋণ মৌকুব করে দিয়েছে মাফ করে দিয়েছে কি কারণে তারা মুসলমানদেরকে হত্যা করছে এই পুরস্কার স্বরূপ মুসলমানদেরকে হত্যা করছে এর পুরস্কার স্বরূপ তাদেরকে তারা এখন ব্যাপক ডোনেশন দিচ্ছে ঋণের সুদ মৌকুব করছে ঋণ পরিশোধের তাগাদা নেই মাফ করে দিচ্ছে আরো নতুন তারা এখন স্যাংশন দেবে কিসের পুরস্কার সেটা এক হল আমেরিকার শয়তানি ধর্ম গণতন্ত্র গ্রহণ করেছে আর সাথে সাথে আমেরিকারা আমেরিকার আকিদার সাথে মিল রেখে তার আমলের সাথে মিল রেখে মুসলিম নিধনে তারা অংশ নিয়েছে এই জন্য বিশ্ব মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন দুনিয়ায় কোথাও জাতি সংঘ নামের ওই ইবলিসি সংঘ মুসলমানদের পক্ষে কোনো দিন কাজ করেনি তার জন্মের পর থেকে আজও নয় এই দুনিয়ার এই ব্লিসি সঙ্গ ইহুদি খ্রিস্টানের পক্ষ নিয়ে কাজ করে এই জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টানের ওই সঙ্গের সাথে যারা সম্পৃক্ত হয়েছে যারা এর সদস্য হয়েছে এরা মুসলমান নয় এরা কাফের নির্দিদায় আমাদের স্বীকার করতে হবে সে যেই হোক আল্লাহ সুবাহ দুনিয়ার মানুষের নিরাপত্তার জায়গা বানালাম আর ঘোষণা করলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে তোমরা সলাতের জায়গা হিসেবে নির্ধারণ করো আর ইব্রাহিম এবং ইসমাইলকে আমি নির্দেশ দিলাম এই গড়টাকে তোমরা পবিত্র রাখো অর্থাৎ সকল প্রকারের মূর্তি পত্তলিকতা শির্ক এবং বিদাত থেকে পবিত্র রাখো দুনিয়ায় যেন এই গড়কে কেন্দ্র করে দুনিয়ার মানুষ আল্লাহরে বাদতি করে আর কোনো পত্তলিকতা কোন ধরনের মূর্তি কোন ধরনের শির্ক বিদাতের অস্তিত্ব দুনিয়ায় আর না থাকে সেই দায়িত্ব তোমরা পালন করো আর এই কাবা ঘর থাকে মানুষ নিরাপদে যাতে সেখানে এসে তোয়াফ করতে পারে সেখানে অবস্থান করতে পারে রুকু সেজদা করতে পারে সালাত আদায় করতে পারে এমন এটাকে নিরাপদ করে তোমরা রাখো আল্লাহ সুবাহান যখন ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলেন তারা এই দায়িত্ব পালন করেছিলেন ওই সময় থেকে কাবাগরকে কেন্দ্র করে যে হজ অনুষ্ঠান চালু হয়েছিল তা কখনো বন্ধ হয়নি এমনকি আইয়ামে জাহিলিয়ার যুগেও না সকল সময়ে এই কাবাগরের এই কেন্দ্রীয় মর্যাদা পাচ্ছিল যদিও আইয়ানে জাহিলিয়ার যুগে ইব্রাহিম আলাহ ইসালামের প্রতিষ্ঠিত সেই সন্নাকে তারা ছেড়ে দিয়েছিল তাদের মন গড়া বানানো তরিকায় তারা তার দায়িত্ব পালন করত কিন্তু তাদের এই প্রক্রিয়াটা চালু ছিল বন্ধ হয়নি যে আইয়ামেল জাহিলিয়ার যুগেও কাবাগরের কেন্দ্রীয় মর্যাদা কেউ ছিনিয়ে নিতে পারেনি আজকের দুনিয়ায় কোটি কোটি মুসলিম দাবি করে এত মুসলিম থাকার পরেও কাবার কেন্দ্রীয় মর্যাদা ছিনিয়ে নিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু কাবার কেন্দ্রীয় মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ করার মতো কেউ উঠে দাঁড়ায়নি আজকের দুনিয়ার মুসলমানদের প্রধান কাজ যেটি সেটা হল দুনিয়ার সবচেয়ে বড় ইবলিস আমেরিকা সে জাতিসংঘ নামের ওই ইবলিসি সঙ্গ দিয়ে দুনিয়ায় শাসন করছে শোষণ করছে সারা দুনিয়ার মুসলমানদের আজকে ঐক্যবদ্ধ হয়ে ওই জাতিসংঘ নামক ওই ইবলিসি সঙ্গকে ধ্বংস করা দরকার আর এটার জন্য এটাকে ধ্বংস করতে হলে আমেরিকা প্রধান টার্গেট আর তার যত সদস্য আছে চেলা চামুন্ডা বাংলাদেশের মতো দেশগুলো সারা দুনিয়ায় মুসলিম ও মুসলিম নির্বিশেষে যতগুলো দেশ ইবলিসি সংঘের সদস্য হয়েছে এরা হল ইবলিসের চেলা চামুন্ডা আমরা হয়তো কেউ বলবো আমি যে এখন তো আমি আমেরিকা গিয়ে যুদ্ধ করতে পারছি না আমার তো এই পর্যন্ত যাওয়া সম্ভব নয় কিন্তু ওই ইবলিসি সংঘের সদস্য আমার বাড়ির কাছে আছে এই ইবলিসি সঙ্গের সদস্যরা আমার দ্বারে কাছে আছে এদের গাড়ির উপর আঘাত করলেই ওই ইবলিসি সঙ্গের ঘাড়ের উপর আঘাত পড়বে দুনিয়ার মুসলমানরা তাদের ধারে কাছে যেত সকল ওই ইবলিসি সঙ্গের সদস্যরা রয়েছে প্রধান টার্গেট করা উচিত এদেরকে হত্যা মিশন চালানো তারা দুনিয়ায় মুসলমানদেরকে যেইভাবে হত্যা করছে এর বদলা প্রতিশোধ মুসলমানদেরকে নিতে হবে আমাদের একটাই এখন স্লোগান হওয়া যদি উচিত আমরা প্রতিশোধ নেব ইন্তেকাম ইন্তেকাম শুধু প্রতিশোধ প্রতিশোধ দুনিয়ায় মুসলমানদেরকে যেইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে যারা ওই হত্যাকাণ্ডে সহযোগিতা করছে যারা হত্যাকাণ্ড করছে মুসলমানদেরকে নির্বিচারে তাদেরকে যারা সমর্থন করছে তাদের এই সঙ্গের সদস্য হয়েছে এরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন এরা সকলেই দুনিয়ার ইবলিসের অনুসারী এবং তাদেরকে এর বদলাস্বরূপ হত্যা করার এটা আমাদের প্রধান দায়িত্ব যদি এদেরকে নির্মূল করতে হয় তাহলে নির্বিচারে এদের আর বাছাই করার দরকার নেই কারণ হলো এরা সকলে এই পুলিশ সঙ্গের সদস্য একটা বড় একটা ছোট এতটুকু হতে পারে একটা মেজো হতে পারে কিন্তু এই সবগুলো ছয় পান একটা হয়তো প্রকাশ্য বড় শয়তান একটা মেজ শয়তান একটা ছোট শয়তান সহজ করতে গিয়ে যে জামরায় পাথর নিক্ষেপ করা হয় যা শয়তানের উপর শয়তানের প্রতীক প্রথমে গিয়ে পাওয়া যায় ছোটটা এরপরে মেজটা এরপরে বড়টা প্রথমে ছোটটাকে মারতে নেই ওই বড়টাকে মারতে হবে ফেরার পথে মেজটা ছোটটা মারতে হবে ভুল করলে কিন্তু আবার স্বাধীন ওই কাফারা দিতে হয় জরিমানা দিতে হয় কি দম দিতে হয় কুরবানি একটা করা ওয়াজিব হয়ে যায় এর জন্য ছোট শয়তানকে আগে না বড় শয়তান আগে আমাদের কাছে বড় শয়তান সবচেয়ে যেটা কাছে সেই বড় শয়তানটা হল প্রতিষ্ঠিত তাগুতি শক্তিগুলো যারা ছিল বা যারা আছে এতে বাছাই করা যাবে না এইগুলোই হল আমাদের কাছে বড় শয়তান এই বড় শয়তানগুলোকে আগে মারতে হবে ছোটগুলোকে মারলে ওইগুলো আশ্রয় নেই বড় শয়তানের কাছে তার শেলটার দেয় বড়টা আর বড়টাকে মারলে আর ছোটটার আশ্রয় থাকে না এটাকে মারা সহজ হয়ে যায় এই জন্য তারা যেইভাবে দুনিয়ার বিভিন্ন অঞ্চলে মুসলমান নারী পুরুষ শিশুরকে হত্যা করে চলছে আমাদেরকেও তাদের মতোই হওয়া দরকার তাহলেই শুধুমাত্র মুসলমানদের অত্যাচার বন্ধ হবে এছাড়া বন্ধ হবে না কিক ফর যেমন কুকুর তেমন মুগুর কুকুরের জন্য মুগুর এখানে ওই তেল মালিশ করে তাকে সোজা করা যাবে না মুগুর দিয়ে তার মাথায় আঘাত করলে কুকুর সোজা হবে এই জন্য আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন যে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হলে দুনিয়ার ইবলিসদের যে সঙ্গ জাতীয় সঙ্গ এবং জাতিসংঘের যারা সদস্য এই সকল এই ইবলিসদেরকে নির্মূল করার জন্য হত্যা করার জন্য আমাদের মিশন পরিচালনা করতে হবে এই মিশন চলবে আমাদের যুগ যুগ ধরে হয়তো আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন এদেরকে নির্মূল করে দিনে হককে বিজয়ী করবেন কিন্তু আমাদের কাজটা হল দিনে হকের বিজয়ের উদ্দেশ্য নিয়ে এদেরকে আমরা নির্মূল অভিযান পরিচালনা করব শুধু ওয়াজ করে আর আওয়াজ দিয়ে লাভ হবে না হাতকে শক্ত করতে হবে হাতে অস্ত্র নিতে হবে আর সেই অস্ত্র দিয়ে এদেরকে নির্মূল করতে হবে শুধু ওয়াজ আর আওয়াজ দিয়ে হবে না কথার চেয়ে কাজ এখন বেশি করা দরকার অনেকেই বেশি বেশি অনুমতি চায় যে ওইটাকে মারা যাবে কিনা ওইটাকে মারা যাবে কিনা আসলে পারবেই না মারতে এই জন্য অনুমতি চাই যদি মারতে পারত মারার পরে সে জিজ্ঞাসা করতো ওইটাকে আমি মেরে ফেলছি এটা যাই হইল কিনা যে মারতে পারে এত অনুমতি চায় না কারণ তার কাছে বিষয়টা পরিষ্কার কোনটাকে মারতে হবে এটা জানে বুঝে যেহেতু পারবে না এখন একটা শর্ত বাহানা তৈরি করে অনুমতি আসলে পারবে না এই জন্য অনুমতি চায় যে পারে সে অনুমতি চায় না সে কাজ শেষ করে দেয় তো এই জন্য যাদের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 وأنفسكم فإن الجهاد باب من أبواب الجنة ولا تختلفوا بينكم وأصلحوا ذات بينكم واعتصموا جماعتكم وكونوا مع الصادقين والشهداء والصالحين اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا جهادا في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم انصرنا فإنك خير الناصرين اللهم احفظنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم أعز الإسلام والمسلمين واغزل الكفرة والهنود والنصارى والمشركين والمنافقين والمرتدين والملحدين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خذلهم اللهم خالف بين كلمتهم اللهم زلزل أقدامهم اللهم ألق الرعب في قلوبهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم